Que no, que no, que no, que no, que no, que নারী নেত্রীর কাজের মেয়েটি হচ্ছে নির্যাতিতা কেন অচিকিৎসায় ধুকে মরে ডাক্তার পুত্রের পিতা কেন সারা মাস খেটে স্কুল শিক্ষক বেতন পায় না তার কেন ছয় চার মেরে লাখ টাকা পায় সামান্য খেলোয়াড় কেন দু মাস যেতেই মহাসড়কের আস্তর যায় ফেটে কেন মিছে মামলার ফাঁদে বেকসুর মরবে হাজত খেটে কেন রাজার ছেলেই রাজা হয়ে যায় পীরের ছেলেই পীর কেন স্বার্থান্বেষী এনজিওগুলো এদেশেই করে ভিল কেন বিদেশি প্রভুর ইঙ্গিতে চলে এদেশের সরকার কেন দাদারা গোপনে অপারে পাঠায় এপারের রোজগার কেন কৃষকের ছেলে মন্ত্রী হয়েই বানাবে অট্টালিকা আমার দেশের ইমাম নিয়োগ দেবে কেন আমেরিকা কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন মসজিদ কমিটির সভাপতি খরবে নামাজি কেন এলাকার ত্রাস খুনি লম্পট টাকার গরমে হাজি কেন মিছে নবু দাবিদারদের মুসলিম হবে বলা কেন ভিআইপিদের বহর থামাবে জনতার পথ চলা কেন মহাপণ্ডিত রাজনীতিকরা পায় না ঘরের ভোট আবার সাড়ে দশ জন নেতা মিলে হয় এগারো দলের জোট কেন নাস্তিক জোচ্চরদের ঘরে মদের আড্ডা বসে কেন কলকাতা গিয়ে ইহাদের গালে তসলিমা চড়কষে কেন ধর্মের সাথে গাদ্দারি করে মুরতাদ পায় ছাড় কেন টকশোতে চলে জ্ঞানপাপীদের অবাধ মিথ্যাচার কেন জোরপূর্বক স্বীকারোক্তির জন্যে অত্যাচার কেন সুধি মহাজন শান্তিতে পাবে নোবেল পুরস্কার কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন বাংলা ভাষার দিনটাকে বলি একুশ ইংরেজিতে কেন শিল্পের নামে মন্দ চর্চা চলছে এফডিসিতে কেন মিনার মাজার সৌধে বৃথাই দিবসের ফুল গোজা কেন চেতনার নামে মানব মূর্তি ভাস্কর্যের পূজা কেন ব্রিটিশ আইনে করছে বিচার বাংলাদেশের কাজী আবার পাবলিক প্লেসে কেউ বা করছে অযথাই বোমাবাজি কেন বাংলাদেশের স্থপতি হবেন বাঙালি জাতির পিতা কেন সংখ্যা বাড়িয়ে বলতেই হবে তিরিশ লক্ষ বৃথা কেন জাতীয়তা নিয়ে চলে বিতর্ক বাঙালি বাংলাদেশি কেন বন্ধু না হয়ে প্রভু হতে চায় সীমানার প্রতিবেশী কেন বাংলাদেশের জাতীয় কবি থাকতে মুসলমান রাষ্ট্রীয় সঙ্গীত হয়ে যায় অন্য কবির গান কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন ডিসকালচার উপহার দেবে অসভ্য এক জাতি কেন বিদ্যার ব্যাগ হাঁটুতে ঝুলিয়ে ছাত্ররা মারে লাথি কেন মদিনা সখিনা করিমার গায়ে কারিনা কাপুর জামা কেন হৃত্বিক সেজে রফিক বাধায় অযথাই হাঙ্গামা কেন সুন্দরী প্রতিযোগিতার নামে নারীকে পণ্য করা কেন ফ্যাশনের নামে উগ্র নারীর উদ্ভট নড়াচড়া কেন টিভি পর্দায় বিজ্ঞাপনের বাড়তি তেলেসমাত কেন পত্রিকা জোরে ফালতু মডেল নায়িকার উৎপাত কেন বসে খেলেই পাঞ্জাবি আর ইলিশ পান্তা ভাত আবার নারী মদ নিয়ে কাটে ইংরেজি নববর্ষের রাত যদি মডার্ন যুগে তাসবি খতম তাবিজ কবজ বাদ কেন মঙ্গল প্রদীপ তিলক ঢোলক রাখির আশীর্বাদ কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন যে প্রজাতন্ত্রে মুসলিম হলো নব্বই ভাগ প্রজা তাকে সেকুলার বলে পরিচয় দিতে লাগে কেন এত মজা যদি ধর্মের সাথে আধুনিকতার এতটাই সংঘাত কেন থিয়েটার উদ্বোধনের আগে কুরআন তেলাওয়াত কেন ভার্সিটি আর কলেজগুলোতে অস্ত্র গুদাম রেখে সরকার কাপে মাদ্রাসা পড়া মাওলানাদের দেখে কেন মৌলবাদের অপবাদ সয়ে বাঁচবে মুসলমান কেন সন্ত্রাস নামে অভিহিত হবে জিহাদের আহ্বান যদি এদেশেই চলে পুঁজিবাদ আর কমিউনিজম প্রীতি তবে তাহাদের কেন এত বিষ লাগে ধর্মীয় রাজনীতি যদি এদেশেই মেটে দিল্লি মস্কো ওয়াশিংটনের সাধ তবে মক্কার জ্যোতি মুহাম্মাদের ইসলাম কেন বা কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন কেন